ইবনু আবু মুলাইকাহ রহমতুল্লা আলহী হতে বর্ণিত যে ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ প্রথমে সাপ মেরে ফেলতেন পরে মারতে নিষেধ করেছেন তিনি বলেছেন নবী সাল্লাহ সাল্লাম একবার তার একটি দেয়াল ভেঙে ফেলেন তাতে তিনি একটি সাপের খোলস দেখতে পান তখন তিনি বললেন দেখো কোথায় সাপ আছে লোকেরা দেখল তিনি বললেন একে মেরে ফেলো এ কারণে আমি সাপ মেরে ফেললাম